บุ๊กทู ยี่สิบเก้าอุนทริชอุนทริชที่ร้านอาหารหนึ่ง Restaurant Ac A Restaurant a งโต๊ะนี้ว่างไหมคะเทเบิลตะกี้ขาลี এই টেবিলটা কি খালি ดิฉันอยากได้รายการอาหารค่ะ দয়া করে আমাকে মেনু দিন দয়া করে আমাকে মেনু দিন আর রায় คุณมีอะไรแนะนำไหมคะ আপনি কি সুপারিশ করেন আপনি কি সুপারিশ করেন বিয়া খা আমার একটা বিয়ার চাই আমার একটা বিয়ার চাই ดิฉันขอน้ำแร่ค่ะ আমার একটা মিনারেল ওয়াটার চাই আমার একটা মিনারেল ওয়াটার চাই ดิฉันขอน้ำส้มค่ะ আমার একটা কমলা লেবুর রস চাই আমার একটা কমলা লেবুর রস চাই ดิฉันขอกาแฟค่ะ আমার একটা কফি চাই আমার একটা কফি চাই ดิฉันขอกาแฟใส่นมค่ะ আমার দুধ সহ একটা কফি চাই আমার দুধ সহ একটা কফি চাই กรุณาใส่น้ำตาลด้วยนะคะ দয়া করে চিনি দেবেন দয়া করে চিনি দেবেন দিฉันขอชาค่ะ আমার একটা চা চাই আমার একটা চা চাই ดิฉันขอชาใส่มะนาวค่ะ আমার একটা লেবু চা চাই আমার একটা লেবু চা চাই ดิฉันขอชาใส่นมค่ะ আমার একটা দুধ চা চাই আমার একটা দুধ চা চাই আপনার কাছে সিগারেট আছে আপনার কাছে সিগারেট আছে মেখা আপনার কাছে ছাইদানি আছে আপনার কাছে ছাইদানি আছে คุณมีไฟไหมคะ আপনার কাছে আগুন আছে আপনার কাছে আগুন আছে ดิฉันขาดซ่อมค่ะ আমার কাছে কাঁটা চামচ নেই আমার কাছে কাঁটা চামচ নেই ดิฉันขาดมีดค่ะ আমার কাছে ছুরি নেই আমার কাছে ছুরি নেই দিฉันขาดช้อนค่ะ আমার কাছে চামচ নেই আমার কাছে চামচ নেই